বলতে কি পারো হুরাতের তারারা কার প্রেমে চাঁদ জেগে রয় বলতে কি পারো হুরাতের তারারা কার প্রেমে চাঁদ জেগে রয় বলতে কি পারো হুরাতের তারারা কার প্রেমে চাঁদ জেগে রয় কারি প্রেমে সাজানো রাতের আকাশ কারি প্রেমে সাজানো রাতের আকাশ কারি প্রেমে আলো বিলায় বলতে কি পারো ওরা তের তারারা কারি প্রেমে চাঁদ জেগে রয় বলতে কি পারো ওরা তের তারারা কারি প্রেমে চাঁদ জেগে রয় কার নামে ছোটে ওই সাগর নদী ঢেউয়ে ঢেউয়ে নেই কোন দ্বন্দ্ব কার প্রেমে ফোটে ওই বাগানে ফুল বাতাসে ছড়ায় কত গন্ধ কার নামে ছোটে ওই সাগর নদী ঢেউয়ে ঢেউয়ে নেই কোন দ্বন্দ্ব কার প্রেমে ফোটে ওই বাগানে ফুল বাতাসে ছড়াই কত গন্ধ বলতে কি পারো প্রজাপতি বলতে কি পারো প্রজাপতি ফুলে ফুলে কার কথা কয় বলতে কি পারো পুরা তেরে তারারা কার প্রেমে চাঁদ জেগে রয় বলতে কি পারো পুরা তেরে তারারা কার প্রেমে চাঁদ জেগে কার প্রেমে সাজানো রাতের আকাশ কার প্রেমে সাজানো রাতের আকাশ কার প্রেমে আলো বিলায় বলতে কি পারো ওরা তের তারারা কার প্রেমে চাঁদ জেগে রয় বলতে কি পারো ওরা তের তারারা কার প্রেমে চাঁদ জেগে রয় কে গড়েছে সুন্দর এই পৃথিবী কে বা দিল ভালো মন্দ কে বানালো রাত্রি কে বানালো দিন সৃষ্টি দেখে হই মুগ্ধ কে গড়েছে সুন্দর এই পৃথিবী কে বা দিল ভালো মন্দ কে বানালো রাত্রি কে বানালো দিন সৃষ্টি দেখে হই মুগ্ধ বলতে কি পারো ভোরে রবি বলতে কি পারো ভোরে রবি কোথা থেকে এত আলো পায় বলতে কি পারো ওরা তেরে তারারা কার প্রেমে চাঁদ জেগে রয় বলতে কি পারো ওরা তেরে তারারা কার প্রেমে চাঁদ জেগে রয় কার প্রেমে সাজানো রাতের আকাশ কার প্রেমে সাজানো রাতের আকাশ কার প্রেমে আলো বিলাল বলতে কি পারো ওরা তের তারারা কার প্রেমে চাঁদ জেগে রয় বলতে কি পারো ওরা তের তারারা কার প্রেমে চাঁদ জেগে রয় বলতে কি পারো ওরা তেরে তারারা কার প্রেমে চাঁদ জেগে রয় বলতে কি পারো ওরা তেরে তারারা কার প্রেমে চাঁদ জেগে রয় বলতে কি পারো ওরা তেরে তারারা কার প্রেমে চাঁদ জেগে রয়